চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মায় সে কথাই বনে বনে সে কথাই বনে বনে পাক পাখালি গে যায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মায় মায়ের সমান মাতৃভূমি দেখছ কি তার হাসি সকাল বেলায় সূর্য হাসে টারে নাসি মায়ের সমান মাতৃভূমি দেখছো কি তার হাসি সকাল বেলায় সূর্য হাসে আধার টারে নাসি দিঘির জালে সাপলা হেসে আমার কোমল মন ভরায় দিঘির জালে সাপলা হেসে আমার কোমল মন ভরায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মা আমার মা বাংলা মায়ের সবুজ বনে হাজার রকম ফুলে হেসে হেসে সময় কাটাই বাউলা হাওয়ায় দুলে বাংলা মায়ের সবুজ বনে হাজার রকম ফুলে হেসে হেসে সময় কাটায় বাউলা হাওয়ায় দুলে মনটা আমার যায় হারিয়ে লুকোচুরির সেই খেলায় মনটা আমার যায় হারিয়ে লুকোচুরির সেই খেলায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মায় সে কথাই বনে বনে সে কথাই বনে বনে পাক পাখালি গে যায় চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মা চাঁদের হাসি হার মানায় যখন হাসে আমার মা